আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন ওবাদ প্রিয় দর্শক ইউনিভার্সাল ভিশনের রমাদানের তিরিশ আসর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনকার মতো আজ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আল্লাহ তালা সুন্দর তৌফিক দিয়ে ধন্য করবেন প্রিয় দর্শক আজকে আমার বিষয় হলো কালিমায় শাহাদাতের মর্ম কথা কালিমায় শাহাদা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান রসুল্লাহ অর্থাৎ আমি কসম করে বলছি আমি শপথ করে বলছি আমি স্বীকৃতি দিয়ে বলছি আমি সাক্ষী বলছি যে আমার জীবনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আমি আরো কসম করছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি আরও স্বীকৃতি দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ তাঁর রসুল প্রিয় দর্শক একটি ছোট্ট কথা কিন্তু এর ভিতরে গোটা ইসলাম লুকিয়ে আছে গোটা দিন ভিত্তিকৃত করা হয়েছে এই কালেমার উপরে কালেমায় শাহাদা প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু নবী সাল্লা সাল্লামের একটি হাদিস রয়েছে যদিও হাদিসের সনদ সূত্র নিয়ে কিছু বিতর্ক আছে তবুও সে হাদিসটি ওলামা একেরাম আমলে নিয়েছেন যে রমাদানে চারটি কাজ বেশি করো একটি হলো শাহাদাত আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ লা সাক্ষ্য শাহাদা বেশি বেশি দাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের হাতেও তার যুগের মানুষেরা এই কালেমার সাক্ষী হয়েছিলেন বলেছিলেন এ কালেমা বলার আগের মুহূর্তের জীবন তাদের ছিল অন্ধকারে ভরা আর এই কালেমা বলার পর মুহূর্তের জীবন তাদের ছিল আলোয় আলোয় উদ্ভাসিত তাৎক্ষণিক পরিবর্তন সাথে সাথে জীবন চেঞ্জ কি ছিল তাহলে লাহ ভিতরে এভাবে তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে পুরো একটি সভ্যতার নাম পুরো একটি সংস্কৃতির নাম পুরো একটি জীবনধারার নাম এটি একটি মহা চেঞ্জের নাম অন্ধকার থেকে আলোর দিকে অসত্য থেকে সত্যের দিকে মিথ্যা থেকে সত্যের আলোর দিকে ব্যর্থতা থেকে সফলতার দিকে শয়তান থেকে আল্লাহর দিকে যে ইলাহা ইল্লাহর ওজন মহাবিশ্বের চেয়ে বেশি যদি সাত আকাশ সাত আকাশের সকল অধিবাসী সাত জমিন সাত জমিনের সমস্ত অধিবাসী সকল কিছুকে এক পাল্লায় রাখা হয় ওলা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয় গোটা মহাবিশ্বকে ভাসিয়ে নিজে ভারী হয়ে নিচের দিকে যাবে তাহলে এই লাহ ইল্লাহর মধ্যে কি আছে সেই মর্ম কথা আমাদের জানতে হবে এটি তো জান্নাতের ছাবি কাঠি প্রিয় দর্শক আমি ছয়ত্রিশটি পয়েন্টে লাহ ইল্লাল্লাহ নিয়ে আলোচনা করব আপনাদেরকে লাইলাহা ইল্লাহর সাথে সংশ্লিষ্ট ছত্রিশটি ছত্রিশটি বিষয়ে নিয়ে আসব পাঁচটি হলো ইলাহের অর্থ চারটি হলো যেই ইলাহদেরকে আল্লাহ নফি করেছেন না করেছেন সেই ইলাহের চারটি শ্রেণী চার পাঁচ নয় হলো সাতটি হলো লাহ ইল্লাহর শর্ত শুধু বললেই হবে না মুখে লাহ ইল্লাহ এর সাতটি এমন শর্ত আছে যার একটি লঙ্ঘন হলে আমার লাইলাহিল্লাহ বলা হলো না সাক্ষ্যটাই অশুদ্ধ হয়ে গেল আমি ভুল সাক্ষ্য দিয়ে ফেললাম তাহলে এমন সাতটি জিনিস আমাকে জানতে হবে সাত আর নয় ষোলো তারপর আরো দশটি বিষয় রয়েছে নওয়াকিদ লাহ ইল্লাল্লাহ যেগুলো বললে বিশ্বাস করলে লাহ ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে যাবে সেই দশটি বিষয় আমার জানতে হবে ষোলো আর দশ কত হলো ২৬ আরো চারটি জিনিস রয়েছে লাহা ইল্লাহর ভিতরে চারটি তাওহিদ তাহিদ জাত আল্লাহ জাত সত্তার একত্রবাদ দ্বিতীয়ত তাহিদ রুবুবিয়া ষষ্ঠা পালনকর্তা হিসাবে আল্লাহর একত্রবাদ তৃতীয়ত তাহিদ উলুহিয়া সমস্ত ইবাদতের একচ্ছত্র অধিকারী হওয়ার দিক থেকে তার একত্রবাদ তাহিদুল উলুহিয়া চতুর্থত তাহিদুল আসমাই ও সিফাত তার বিউটিফুল নেমস পরম সুন্দর নাম তার সমুন্নত গুণাবলীর যে একত্ববাদ এই চারটি একত্ববাদলা ইলাহা ইল্লাহর ভিতরে লুকিয়ে আছে নিহিত আছে ওই একত্রবাদের খনিতে আমাকে হাত দিতে হবে উত্তোলন করে আনতে হবে সে একত্ববাদের আইডিয়াগুলোকে ছাব্বিশ আর চার ত্রিশটি হল আরো দুটি আছে লা ইলাহা ইল্লাহর ভিতরে তার রুকন দুটো মূল স্তম্ভ আছে লা ইলাহা ইল্লাহর একটি হলো আল কুফর বিত্তগত সকল তাগুতকে অস্বীকার করা কুফরি করা তাদের সাথে আর দ্বিতীয়ত আল ইমানুবিল্লাহ আল্লাহর প্রতি ইমান পোষণ করা এই বিষয়গুলো লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নিহিত আছে প্রিয় দর্শক সবগুলো বিষয় আমি একে একে নিয়ে আসব প্রথমেই আমি ইলাহের পাঁচটি অর্থ কোরআন সুন্দর আলোকে বর্ণনা করার প্রয়াস পাবো যে আমরা কি বলছি ইলাহা মধ্যে পাঁচটি জিনিস আমি যাকে দিলাম তাকে আমি ইলাহ রূপে গ্রহণ করলাম একটি গাছকে যদি পাঁচটি জিনিস দেই তাহলে সে আমার ইলাহ হয়ে গেল একটি মূর্তিকে যদি পাঁচটি জিনিস আমি অর্পণ করি আমার হৃদয়ের ভুবন থেকে তাকে আমি ইলা বানিয়ে ফেললাম একটি নারীকে যদি ওই পাঁচটি জিনিস দেই সে আমার ইলা হয়ে গেল একটি পাথরকে যদি পাঁচটি জিনিস দিলাম একটি জিনকে একজন ফেরেস্তাকে একজন অলিয়াউলিয়াকে একজন পীর ফকিরকে আমি যাকে পাঁচটা জিনিস অর্পণ করব সে আমার ইলাহ হয়ে গেল সে পাঁচটা জিনিস কি আল্লামা ইবনা রাজাব আল হাম্বালি তার তাহকি কুমায়না কালিমাত লাহা লা লাহা ইল্লাহর মায়নার একটি ছোট্ট পুস্তিকায় পাঁচটি পয়েন্ট তিনি নিয়ে এসেছেন একটি হলো তোমার ইলাহ কে প্রথম হলো যাকে তুমি মান আহবাবতাহু যাকে তুমি তোমার সমুদয় মহাব্বত ভালোবাসা অর্পণ করেছ হৃদয়ের সবটুকু ভালোবাসা যাকে তুমি দান করেছ তিনি তোমার ইলাহ দ্বিতীয়ত মান তহু যার কথায় তোমার উঠা বসা যার অর্ডারে তুমি কাজ করো যার নিষেধাজ্ঞায় তুমি বিরত হও তিনি তোমার ইলাহ তৃতীয়ত মান জাল তাহু অগায়তা হায়াতিকা ও মকসুদাহা জীবনের লক্ষ্য উদ্দেশ্য যাকে তুমি বানিয়েছ সে তোমার ইলাহ চতুর্থত মান ওয়ালাই তালে আজলি কাউকে ভালোবাসলে তুমি তার জন্যই ভালোবাসো সে পছন্দ করে এই জন্য তাকে আমি ভালোবাসা দিচ্ছি আমিও পছন্দ করছি তাকে যাকে যার কারণে আমি কাউকে ভালোবাসব সে আমার ইলাহ পঞ্চমত আদেই তেলে আজলি যার কারণে তুমি কাউকে শত্রু বানালে সে শত্রু বলছে এজন্য তুমিও শত্রু বললে সে অপছন্দ করছে এজন্য তুমি অপছন্দ করলে তাহলে সে তোমার ইলাহ তাহলে আমি যদি আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে ভালোবাসি দ্বিতীয়ত আল্লাহর কথায় উঠা বসা করি তৃতীয়ত আল্লাহকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাই জীবনের চাওয়া পাওয়া হলো একমাত্র আল্লাহ চতুর্থত আল্লাহর জন্যই আমি কাউকে ভালোবাসলে ভালোবাসি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসি পঞ্চমত কাউকে দুশ্মন মনে করলে আল্লাহর জন্যই দুশ্মন মনে করি এই পাঁচটি বিশ্বাস চেতনা যদি আমি আল্লাহকে দেই তাহলে আমি আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ করলাম আমি যখন বলছি আপনি যখন বলছেন আসাদু আসাদুর তিনটি অর্থ সাক্ষ্য দেয়া দ্বিতীয়ত স্বীকৃতি দেয়া তৃতীয়ত শপথ করা সোরাল মুনাফেকুনের প্রথম এক দুটি আয়তের মধ্যে শাহাদাকে আল্লাহ তালা শপথ শপথ অর্থে ব্যবহার করেছেন শাহাদা একটি কসম ইত্তাখাজু আইমান জুন্না মুনাফেকরা আসাদু আল্লাহ ইহিল্লাহ আসাদুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলেছে আল্লাহ বলছেন এরা এই কসমকে এই যে শাহাদা দিল এটা একটা কসম এটা একটা শপথ এই শপথকে এরা আসলে সত্য শপথ এরা অন্তর থেকে দেয়নি এটা একটা ঢাল মুসলমানদের হামলা থেকে বাঁচার জন্য এরা এই শপথকে ঢাল হিসেবে ইউজ করেছে ওরা কিন্তু শপথ শব্দ ব্যবহার করেনি ওরা ব্যবহার করেছে আসাদু না সাধু আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বলছেন এটাই তো শপথ এটাই কসম তাহলে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আমি কসম করে বলছি যে হে আল্লাহ এই মহা জগতে যদি আমার কোনো প্রিয়জন থেকে থাকে তাহলে সেটি অনলি অন তুমি আর কেউ নয় আমি কসম করে তোমাকে এটা জানিয়ে দিচ্ছি আপনি আল্লাহকে কসম করে জানাচ্ছেন হে আল্লাহ এই এই জীবন জগতে যদি আমার কোনো প্রিয়জন থাকে তাহলে একমাত্র তুমি আর কেউ না দ্বিতীয়ত আপনি জানাচ্ছেন আসাদু আল্লাহ ইহ বলে এই জীবনে যদি কারো কথায় উঠা বসা করি তাহলে সে হলে তুমি তোমার কথায় উঠি তোমার কথায় বসি তোমার কথায় ঘুমাই তোমার কথায় জাগি তোমার জন্য বেঁচে থাকি তোমার জন্য মরে যাই আমি কসম করে এটা তোমাকে জানিয়ে দিলাম আজকে আপনি যখন আসাধু বলে লাই লাই লালা বলেছেন তখন এই জিনিসটাই বলেছেন আপনি বুঝেন আর নাই বা বুঝেন আল্লাহ তো এটাই বুঝেছেন যেহেতু ইলাহের অর্থের মধ্যে এটা আছে তাহলে আপনি কসম করে বলছেন যে আমি হে আল্লাহ আপনার কথায় উঠা বসা করছি আনুগত্য করলে আপনার করছি বারো মেসে গোলামি করলে আপনার করছি জীবন আমৃত্যু গোলামি যদি কারো করি আমি তাহলে আপনার সেটা আর কারো না তিন নম্বর আপনি কি বললেন আসাদু আল্লাহ ইহার মধ্যে আমি কি বললাম আসাদু আল্লাহ ইহার মধ্যে এটা বললাম যে ইলাহের তৃতীয় অর্থ কারণ ইলাহ তো তিনিই হবেন যিনি আমার জীবনের লক্ষ্য আমার জীবনের উদ্দেশ্য আমার জীবনের একমাত্র চাওয়া পাওয়া আমার বেঁচে থাকার লক্ষ্য আপনি হে আল্লাহ আমি আমার জীবনের লক্ষ্য হিসাবে আপনাকেই গ্রহণ করে নিয়েছি আমি কসম করে জানাচ্ছি আপনাকে এই পৃথিবীতে আমার প্রতিটি কাজের লক্ষ্য হলে আপনাকে পাওয়া আমার সালাতের উদ্দেশ্য আপনাকে পাওয়া আমার সিয়ামের উদ্দেশ্য আপনাকে পাওয়া আমার জাকাতের উদ্দেশ্য আপনাকে পাওয়া আমার টিভিতে বক্তব্য দেওয়ার উদ্দেশ্য আপনাকে পাওয়া আমার পড়ালেখার উদ্দেশ্য আপনাকে পাওয়া ঘর সংসার করার উদ্দেশ্যে আপনাকে পাওয়া আমার কৃষিকাজের উদ্দেশ্য আপনাকে পাওয়া আমার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হবে আপনাকে পাওয়া কল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়ামাতি লিল্লাহ রব্বিল আলমিন বলে দাও আমার সালাত আমার কোরবানি সমস্ত ইবাদত বন্দেগী এমনকি আমার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আমার এই বেঁচে থাকা এমনকি যেদিন আমি নিঃশ্বাস ত্যাগ করে মরে যাব সেইটুকু কার জন্য লিল্লাহ রব্বিল আলমিন আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব তাহলে আমি আর আপনি আসাদু আল্লাহ ইল্লাহ যখন বলছি তখন আল্লাহকে এটা জানাচ্ছি যে কসম করে বলছে যে আমার জীবনের চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্য একমাত্র আপনি আর কেউ না আর চতুর্থ তো আমরা কি বলছি এটা বলছে হে আল্লাহ আল্লাহ আমি কসম করে বলছি কাউকে যদি বন্ধু বানাই তাকেই বানাবো যে আপনার বন্ধু কাকে যদি দোস্ত বানাই তাকেই দোস্ত বানাবো যে আপনার দোস্ত যে আপনাকে ভালোবাসে আপনি যাকে ভালোবাসেন এই পৃথিবীতে আমি যদি কাউকে আই লাভ ইউ বলি আমি তোমায় ভালোবাসিটা যদি বলি তাকেই বলবো যাকে আপনি ভালোবাসেন এছাড়া কাউকে আমি শব্দ দেব না আমি কসম করলাম আপনার সামনে যে যে আপনাকে ভালোবাসে সে আমার ভালোবাসার পাত্র হবে যে আপনাকে পছন্দ করে সেই কেবল আমার পছন্দের পাত্র হবে আর কেউ না পঞ্চমত আসাদু আল্লাহ বলে আল্লাহকে কসম করে জানাচ্ছি হে আল্লাহ এই পৃথিবীতে আমার কোনো শত্রু নেই ওই লোকটি ছাড়া যে আপনার শত্রু এই ছাড়া আর কোনো শত্রু আমার নেই আপনার যে শত্রু বিনা বাক্য বয়সে আমার শত্রু হবে কাউকে শত্রু বানালে আপনার জন্য বানাবো আপনার দিকে চেয়ে থাকবো আপনি কাকে অপছন্দ করেন আমার দুনিয়ার সমস্ত ঘৃণা অপছন্দনীয়তা তার দিকে ধাবিত হবে যে আপনার দুশ্মন সে আমার দুশ্মন হবে এছাড়া আর কোন দুশ্মন আমার নাই প্রিয় দর্শক একটা কঠিন শপথ কিন্তু আমরা করছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে আসুন তাহলে একটু ব্যাখ্যায় আসি যে প্রথমে বলে দিলাম কি যে ভালোবাসা শুধুই আপনার জন্য আর কারোর জন্য নয় এই পৃথিবীতে আমার মূল বন্ধু একজন আর বাকি যত বন্ধু আছে সব মূল বন্ধুর গিফট তার উপহার আর কারো না বাস্তবে কি আমরা এই যে কালেমায় শপথ করলাম তাহলে এই শপথটাকে রক্ষা করছি প্রিয় দর্শক এই রমজান মাসে তো দেখা উচিত কারণ রমজান মাসে নবীজি বলেছেন বেশি বেশি শাহাদাত আল্লাহ বলো এই কালেমা এই প্রেমের কালেমা এই ভালোবাসার কালেমা এই গোলামির কালেমা দাসত্ব আনুগত্যের কালেমা আল্লাহর আল্লাহর মহাব্বতের এই কালেমা এই রমজান মাসেই বেশি বলার সুযোগ বেশি বলা উচিত এইটাই তো মূল মৌসুম আল্লাহ বলছেন আসলে ইমানদাররা তাদের চূড়ান্ত ভালোবাসা আল্লাহকে দেবে কিন্তু আটটা জিনিস পৃথিবীতে আছে যেটা আল্লাহর সাথে সংঘর্ষ বাধায় এই ভালোবাসা কেড়ে নেয় আল্লাহ বলছেন কুল ইনকান আবা উকুম বলো যদি তোমাদের বাবারা আমার চেয়ে বেশি প্রিয় হয় সোরা আত্মাবার ২৬ নম্বর আয়াত আমার চেয়ে যদি পিতৃপুরুষদেরকে বেশি ভালোবাসা দাও ও আবনা উকুম তোমাদের ছেলে মেয়েদেরকে যদি বেশি ভালোবাসা দাও ও হুকুম তোমাদের ভাই বেরাদারকে যদি বেশি ভালোবাসা দাও চার নম্বর হুকুম তোমাদের স্ত্রীদেরকে যদি বেশি ভালোবাসা দাও ও হুকুম পাঁচ নম্বর তোমাদের গোত্রের আপনজন স্বজন আত্মীয়দেরকে যদি বেশি ভালোবাসা দাও এটা পাঁচ নম্বর তোমাদের সঞ্চিত সম্পদকে যদি আমার চেয়ে বেশি ভালোবাসা দাও অতিজারাতুন তোমাদের বিজনেস তোমাদের ব্যবসা বাণিজ্যের কত কি আয়োজন আছে যদি আমার চেয়ে ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসো তারপর আট নাম্বার মাসা তার দাউনাহা তোমাদের সুরম্য রমণীয় কমনীয় অট্টালিকা রাজপ্রাসাদ তোমাদের বাসভবন এগুলিকে যদি বেশি ভালোবাসো তাহলে ফাঁসেক তোমরা কিসের তুমি কসম করলা আসাদু আল্লাহ কসম করে বলছি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা তোমাকে দিলাম কিন্তু আদতে দেখা যায় তোমার পিতৃপুরুষে আমার চেয়ে বেশি প্রিয় তোমার সন্তানদেরকে আমার চেয়ে বেশি আদর করো তোমার স্বজনদের মায়া আমাকে ভুলে যাও তোমার স্ত্রীর মায়া আমাকে ভুলে যাও তোমার তোমার আপনজনদের মায়া আমাকে ভুলে যাও সম্পদের মুহে ভুলে যাও তোমার ব্যবসা বাণিজ্য সুরম্য প্রসাদের মায়ায় ভুলে যাও এই যদি ভুলে যাও তাহলে তো এই কালেমা যে তুমি কসম করলা তো হে আল্লাহ তুমি সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র আমার তাহলে তুমি মিথ্যা বলেছ প্রিয় দর্শক আশাদু আল্লাহ মধ্যে যে এই পাঁচটি জিনিস কসম করে বলেছি এই পাঁচটি জিনিসে ঠিক রাখতে হবে আমি আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বললাম সামনের পর্বে পরবর্তী চারটি ধাপ নিয়ে কথা বলবো আল্লাহ তফিক দান করুন সুহানিক আসাদু আল্লাহ ফিরুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত